নিয়ে চলে আয়াত উত্থাপন করেছেন ইন্না খায়রা মান তাল কাবিউল আমিন শক্তি এবং আমানত দুটি একত্রিত হলেই কোনো কিছু সুষ্ঠুভাবে চালানো সম্ভব শক্তি আছে আমানতদারি নাই এ কাজ সুষ্ঠুভাবে চলবে না আমানতদারি আছে শক্তি নাই কাজ চলবে না চমৎকার একটি আলোচনা করেছেন শক্তি এবং আমানত ক্ষমতা এবং সততা দক্ষতা এবং ন্যায়নিষ্ঠতা দুটি যদি একত্রিত হয় তাহলে একটি কাজ সুন্দর হবে না হলে দুর্ঘটনা ঘটবেই কোনো অবস্থাতেই সুশৃঙ্খল স্বাভাবিক কাম্য গতিতে তা চলতে পারে না আমরা পৃথিবীতে তা দেখতে পাচ্ছি ক্ষমতা আছে সততা নেই ন্যায়নিষ্ঠতা নেই আমানতদারিতা নেই বিশৃঙ্খলা আবার যারা ভালো মানুষ সৎ ন্যায়নিষ্ঠ তাদের হাতে ক্ষমতাও নাই ওই দায়িত্ব কোনোদিন তেমন আসে না কাজে দুইটা যখন সম্মিলন না ঘটে তখন প্রতি ক্ষেত্রে বিশৃঙ্খলার জন্ম নেয় এই হলো তার গোটা গ্রন্থের আলোচনার সারমর্ম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নির্দেশ করেছেন আমি সূরা আন-নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 59 নম্বর আয়াত সেই গুরুত্বপূর্ণ আয়াতটি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমাদেরকে আল্লাহকে মানো রাসূলের আনুগত্য করো উলিল আমরদের 59 নম্বর তার আগে আয়াতটি এটা ওই আয়াতটা আপনারা সবাই জানেন যেহেতু একটি এই শুদ্ধ আকীদা এবং আমল পন্থী মানুষ আপনারা সুরা আননেসার উনষাট নম্বর আয়াত এবং তার তফসির আপনাকে জানতেই হবে তার আগের আয়াতটি আজকে আমার আলোচ্য বিষয় ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা আমানত যথাযথ স্থানে পৌঁছে দাও ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তুমি মানুষের মধ্যে কোন ফয়সালা করবে ন্যায়ের সাথে ফয়সালা করবে ইন্নাল্লাহ নি'মা ইয়াইযুকুম বিহ আল্লাহ তোমাদেরকে কতই না ভালো ওয়াজ করেন কতই না উত্তম নির্দেশ দেন কতই না শ্রেষ্ঠতম নীতি তোমাদের জন্য দিয়ে দেন আল্লাহ পাক নিশ্চয়ই সকল কিছু শোনেন সামিয়া এবং বাসিরা সব কিছু দেখেন তোমরা কি করো এটা হলো সূরা আন-নিসার 58 নম্বর আয়াত সূরা আল আহজাবের শেষ আয়াতের আগের আয়াত أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আমি আমানত পেশ করেছিলাম আলা সামাওয়াত আসমান সময়ের কাছে মাটি মাটির উপর কাছে পেশ করেছিলাম ওয়াল জিবাল পাহাড়ের কাছে পেশ করেছিলাম ফাআবাইনা ইয়াহমিলনা এরা সবাই এই আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে পারবো না ওয়াশফাকনা মিনহা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে না পারবো না পারবো না ওয়াহামালাল ইনসান মানুষ সেটা গ্রহণ করেছে লোভ সংবরণ করতে পারে ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ এখানে এটা ধারণ করে মানুষ নিজেরা ন্যায় করতে পারে নাই জুলুমের মধ্যে পতিত হয়েছে আর জাহুল ছিল একটা বেউকুফ আসমান জমিন পাহাড় বুদ্ধিমত্তার কাজ করেছে মানুষ বেউকুফি করেছে ইবনে জারির বিস্তারিত আলোচনা করেছেন ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন আল্লাহ পাক আমানত পেশ করলেন যখন সাত আসমানের কাছে সাত আসমানকে বললেন দেখো এই আমানত যদি গ্রহণ করো এই অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে জান্নাত পাবে এই এই এই তোমাদের জন্য রয়েছে না হলে কিন্তু শাস্তি আসমানের সবগুলো আমার জান্নাতের দরকার নেই জাহান্নামের দরকার নাই এই আমানতের দরকার নেই আল্লাহ আমি পারবো না তখন আল্লাহ পাক পেশ করলেন মাটির কাছে মাটি বলল আমার জান্নাতের দরকার নেই জাহান্নামেরও দরকার নাই আমার ওই শাস্তিরও দরকার নেই আল্লাহ আমানত আমি গ্রহণ করতে পারবো না পাহাড়ের মতো দৃঢ় শক্তিশালী পাথরের কাছে পেশ করলেন এই পাহাড়ও ভয় পেয়ে গেল আল্লাহ পারব না মানুষ সেটা গ্রহণ করল এই আমানত কি এই আমানত হল বিস্তারিত শরীয়ত বিস্তারিত শরীয়ত যেটা সেটা এই আমানত শব্দটার জন্য শুধু আমি আয়াত আয়াতটা লওয়াত করেছি আমানত হল মানুষের মন মননে মস্তিষ্কে এমন একটি ভাব এমন একটি দৃঢ়তা এমন একটি আকিদা এমন একটি চিন্তা যার উপর ভিত্তি করে সে ন্যায় কাজ করে সে সৎ কাজ করে সে সততা কর্তব্য নিষ্ঠার উপরে টিকে থাকে অন্যায় করে না স্বেচ্ছায় ভুল করে না এবং ব্যয়নি করে না দুর্নীতি করে না ব্যয়সাফি করে না পাপ করে না এই যে একটা অবস্থা মনের এটাকে বলে আমানত তাই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমি সেদিক যাচ্ছি না শুধু মূল বিষয়টা বলছি আমানত যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষ থাকে সমাজ শৃঙ্খলা থাকে ব্যক্তির মধ্যে ইমান থাকে সকল কিছু তার যথাযথ লাইনে চলে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যেমন একদিন আসবে ইন্নাল্লাহ আল্লাহ আমানাতা ফি জিদরে নাস কিংবা নাজহালাতিল আমানাতু ফি জিদরে কুলুবিন নাস হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের আমানত অবতীর্ণ হয়েছিল মানুষের অন্তরের গোড়ায় একেবারে মনের ভিতরে আমানত নাজিল হয়েছিল আল্লাহ নাজিল করেছিল আর কোরআন ও হাদিসের মাধ্যমে তা জানতে পেরে তা আমরা চর্চা করেছি সাহাবী বলছেন আল্লাহ নবীর বর্ণনা আমানত মূলত মনের ভিতরেই কিন্তু কোরআন হাদিসে তার বিবরণ দেওয়া হয়েছে মনের ভিতরে যে জিনিসটা আল্লাহ পাক দিয়েছেন কোরআন হাদিস পাঠ করে সেটার উপর ভিত্তি করে সাহাবীগণ আমল করেছেন আল্লাহ নবী আমল করেছেন আল্লাহ নবী বলেন কোনো একদিন আসবে যখন আমানত উঠে যাবে ঘুমের মধ্যে আমানত উঠে যাবে হঠাৎ আমানত চলে যাবে তারপরে আমানত থাকবে এমন যেরকম আঘাতের চিহ্ন শেষ হয়ে গেলে একটু দাগ থাকে জনগণের মধ্যে ওই রকম সামান্য আমানতের দাগ থাকবে তারপরে এমন হয়ে যাবে কেটে বলে কাল ওয়াকাত হাদিস এসেছে সহি বুখারী মুসলিমের হাদিস তারপরে থাকবে কাল মাজাল তারপরে থাকবে এই ঘা প্রস্রাব কিংবা ফোড়া টোড়া হলে একটু যেরকম উষা হয়ে থাকে এবং একটু চামড়া যেরকম একটু উঠে ঠিক ওই রকম থাকবে এর মধ্যে আমানতের কিচ্ছুই থাকবে না এমন অবস্থা হবে যে মানুষ বলাউলি করবে এই দেশে অমুক গ্রামে একজন আমানতদার লোক আছে রে অবাক হয়ে যাবে মানুষ আমানতদার লোক থাকবে না কোথাও যদি একজন আমানতদার লোকের সন্ধান পাওয়া যায় সবাই বলা বলি করবে আমাদের এই দেশে একজন আমানতদার লোক আছে রে এরকম হয়ে যাবে তারপরে এমন হবে মানুষ বলা বলি করবে মা আজিলাতাহু ওমা আজরাফাহু ওমা আকালাহু কত না শক্তিশালী লোকটা কত না ভদ্র কত না চমৎকার লোকটা ওমা আকালাহু কত না বিদ্বান কত না ধারে কত না দায়িত্বশীল ওয়ালা ইয়াবকা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল ঈমান কিন্তু তার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান এবং ধরেও থাকবে না অনেক দায়িত্বশীল অনেক ক্ষমতাবান আল্লাহ নবীর ভাষা আমার ভাষা নয় মা আজলাতা অনেক ক্ষমতাধর অনেক শক্তিশালী অনেক চমৎকার খুবই বিনয়ী খুবই ভদ্র বাহ্যিক দিক থেকে তার চাল চলন অত্যন্ত গ্রহণযোগ্য চমৎকার আকালা এবং বলা হয় খুবই ব্রেনি খুবই চৌখস খুবই উন্নত খুবই ডিগ্রিধারী কিন্তু তার মনের মধ্যে আমানতদারি সর্ষা পরিমাণ আমানতদার থাকবে না আপনারা এই লক্ষ্য করছেন একজন নির্বাচন কমিশনার খুঁজে পাওয়া যায় না কত সার্চ কমিটি গঠিত হচ্ছে শত শত লোকের নাম দেওয়া হচ্ছে তার থেকে বাছাই করা হতে বাছাই করতে করতে করতে করতে শেষ পর্যন্ত যেখানে যায় পৌঁছে সেখানেও যায় দেখা যায় আরেকটা খুদ বের হয় গ্রহণযোগ্য কতটুকু এটা আমি কথা বলছি না আল্লাহর নবীর কথা শক্তিশালী পাবে খুবই বাহ্যিক ভদ্র পাবে ডিগ্রিধারী পাবে চৌখোশ দক্ষ লোক পাবে কিন্তু মনের মধ্যে শস্য পরিমাণ আমানত যার উপর বিশ্বস্ততা অর্জন করা যেতে পারে এমন লোক খুঁজে পাওয়া যাবে না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কথা আমার দেশে এ মুসলমানের দেশ কাফেরদের দেশের অবস্থা কি সঙ্গত কারণেই আলোচনাটা আমি নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লা সাহাবাদের নিয়ে আলোচনা করছেন হাদিসটি সোহেল বুখারিতে কেতাবুল এলমে এসেছে দ্বিতীয় হাদিসটি কেতাবুল ইলমের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের নিয়ে বসে আলোচনা করছেন জ্ঞান বিতরণ করছেন কেতাবুল এলম জ্ঞানের অধ্যায় সোহেল বুখারি বাদুল ওহী তারপরে ইমান তারপরে এলমের অধ্যায় জ্ঞানের আলোচনা সেখানে দ্বিতীয় হাদিসটি আলোচনা করছেন হঠাৎ করে এক লোক বাহির থেকে এসেছে সে অত নিয়ম কারণ তো আর জানে না আল্লাহ নবীর সম্মান বোধ কি সালাম কালাম কি তেমন কিছু তো বোঝে না ও এসেই বলছে মাতা কেয়ামত কখন আল্লাহ নবী কথা বলতেই থাকলেন সাহাবিগণ বিভিন্ন মন্তব্য করছেন এই লোকটা এইভাবে কথা বলেছে আল্লাহ নবী পছন্দ করেন নাই কেউ কেউ বলছেন যে আল্লাহ নবী কথা বলছিলেন ওর কথা আল্লাহ নবী শোনেনি কিন্তু একটাও ঠিক নয় আল্লাহ নবী আলোচনা শেষ করার পরে বললেন কে কেয়ামতের কথা জিজ্ঞাসা করছিলে এখন আসো কারণ আমার কথার মধ্যে কথা বলা ঠিক নয় কথা বলছি সেখানে কথা বলছিলে কেন আর আমি কথা শেষ না করে তোমার কথার জবাব দিতে পারছিলাম না আল্লাহ নবী এত সচেতন এত সচেতন এত সচেতন বক্তব্য শেষ করে আমার ডাক দিয়েছেন কে কেয়ামত প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করছিলে এখন আসো উনি বললেন যে আমি শোনো এদা দুইয়াতিল আমানা ফান্তাজের সাহ আমানত যখন উঠে যাবে তখন কেয়ামত হবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা করো বলছে ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে উঠে যাবে আমানত কিভাবে নষ্ট হয় এটাও তো আমি জানি না ওমা ইদাআতুহা আল্লাহ নবী বললেন ইদা উসিদাল আমরু ফি গায়রি আহলিহি ইদা উসিদাল আমরু ফি গায়রি আহলিহি যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন আমানত উঠে যাবে আমানতের বহু প্রকার আছে ব্যক্তিগত আমানত লেনদেনের আমানত স্বামী স্ত্রীর আমানত রাষ্ট্রীয় আমানত নিয়োগের আমানত অর্থনৈতিক আমানত বহু প্রকারের আমানত কোরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বিবরণ এসেছে একটি মাত্র দিক আল্লাহ নবী বললেন এখানে যখন দায়িত্ব অপ্রযোজ্য অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে সোহেল বুখারীর হাদিস কেতাবলে আলম সহিহ মুসলিমে হাদিসটি এসেছে কিতাবুল ইমারাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাতুসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি আমাকে কোনো দায়িত্ব টেতু দিবেন না রাষ্ট্রের আলা তাস্তামিলুনি আল্লাহ নই বললেন আবাদার ইন্নি আরাকা দাইফা আমি তোমাকে খুবই দুর্বল দেখতে পাচ্ছি অন্য রেওয়াত এসেছে সহি মুসলিমেরই ওহেব্বুল কামা ওহেব্বুল নফসি জর আমি আমার নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্য তাই পছন্দ করি জরকে আল্লাহ নবী এত আদর করতেন এত স্নেহ করতেন কিন্তু রাদিফান নবী সাল্লাম আমি আল্লাহ নবীর গাধার পিঠে চড়তাম আল্লাহ নবী জরকে দেখলে তার গাধার পিঠে চড়াইতেন আর আজিব আজিব সব প্রশ্ন করতেন আতাদ্রি আয়না এত শাম সূর্য কোথায় ডুবে জানো আবু জার শোনো সব গুণ আল্লাহ মাফ করে দেয় সেরেক না করলে আবু জার ওয়েন জানা ওয়েন জানা অনেক মানে ওয়েন সারা চুরি করলে জেনা করলেও হ্যাঁ চুরি করলে জেনা করলেও হ্যাঁ চুরি করলে জেনা করলেও হ্যাঁ আল্লাহ রাখমান ফাবিজর আবুজর তোমার নাকি মাটি পুরুক আবু জরের বড় মজা লাগতো আল্লাহ নবীর ধমক বহু কাহিনী আল্লাহ নবীর সাথে একান্ত ভাবে আবুজর রাজিয়াল্লাহু তাআলার সাথে হয়েছে যা আর কোন সাহাবির সাথে হয়েছে বলে আমার মনে হয় না এত আন্তরিকতার সাথে এত আদর করে কাছে ডেকে আজিব আজিব কথাবার্তা আল্লাহ নবী বলতেন আবুজরের সাথে কিন্তু এই আবুজর যখন বললেন আল্লাহ তাস্তামেলুনি আমাকে কোনো দায়িত্ব দায়িত্ব দিবেন না আল্লাহ নবী বলেন শোনো আবুজর ইন্নি আরাকা দাইফা আমি দেখতে পাচ্ছি তুমি দুর্বল ফালা তাহকুমান্না বাইনে স্নেন দুইজনের মধ্যে কোনদিন শালিশ দরবার করতে যাবে না অর্থ কিন্তু দুইজনের মধ্যে সালিশ করে যদি মিটাই দিতে পারেন নফল সালাত নফল সিয়ামের সাথে সব বেশি কিন্তু আবু জরকে বললেন তুমি দুর্বল দুইজনের মধ্যে কোনদিন ফয়সলা করতেই যাবে না তুমি ওয়ালা তাওয়াল্লায়ান্না মালাল ইয়াতিম ইতিমের মালের দায়িত্ব তুমি নেবে না অথচ ইতিমের মালের দায়িত্ব নেওয়ার কথা কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে আনা ওয়া কাফিলুল ইয়াতিম কা হাতেন আমি এবং ইতিমকে যে ভরণ পোষণ করে তাকে যে সহযোগিতা করে জান্নাতের মধ্যে এইরকম থাকবো জুনি আঙ্গুল আর মধ্যম আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁক অতটুকু এত ফজিলত কিন্তু আবু জরকে বলে না না না ইতিমের দায়িত্ব তুমি নেবা না কেন এত সোজা সরল মানুষ তুমি এই হিসাব তুমি রাখতে পারবা না ইতিমের দায়িত্ব পালন করারও যোগ্যতা তোমার নাই তুমি যত ভালোই হও ওলা তাস আলান্নাল মারা কোনদিন গুরুতর কোনো দায়িত্ব চাবে না ফাইনহা আমানা কারণ এটা আমানত ওয়াউমাল কিয়ামাতিন নাদামা কিয়ামতের দিন এটা হলো তোমার জন্য লজ্জার কারণ হয়ে যাবে জাহান্নামের কারণ হয়ে যাবে সেই ব্যক্তিকে এই দায়িত্ব নিতে হবে যে এই দায়িত্বের যোগ্য এবং সে এই দায়িত্ব পালন করতে সক্ষম সহি মুসলিম পড়ে দেখুন সবার জন্য সব দায়িত্ব নয় সবার জন্য সব দায়িত্ব নয় দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ কিন্তু রাষ্ট্রে অনেক কিছুই বোঝেন না সামাজিক অনেক কিছুই বোঝেন না বৃহত্তর একটা কিছু বোঝেন না আল্লাহ পাক নিষেধ করেছেন আবুজরকে না এটা তোমার কাজ নয় তুমি এটা করতে যায় না যে দায়িত্ব পালন করতে সক্ষম তিনি এই দায়িত্বে যাবেন এমনি তাইমিয়া বিস্তারিত আলোচনা করে বলেছেন যখনই যুদ্ধের প্রয়োজন হতো খালেদকে টাকা হতো তুমি সেনাপতি অথচ খালেদের চেতে রাজি আল্লাহ তালানোর চেয়ে আবুজর গেফারি দিনদারি পরহেজগারি আমানতদারি দিক থেকে শত শত গুণ উঠতে আল্লাহ নবীজিকে আদর করে নিয়ে গাদার পিঠে বসান অনেক কথা বলেন কাছে ডাকেন কিন্তু যুদ্ধের মাঠে দায়িত্ব পালন করার যোগ্যতা তা বুঝলেন নেই রদি আল্লাহ তালানহ কাছে আমানত আল্লাহ নবী বলেছেন নাহা মানা এটা বিরাট আমানত ওয়াউমাল কিয়ামতে না খেজিও না নাদামা কেয়ামতের দিন তোমার এই আমানতদারি পালন যদি করতে না পারো সেটা দুটা কারণ হতে পারে একটি হলো তোমার যোগ্যতা নাই অথচ দায়িত্ব নিয়েছো দ্বিতীয় হলো যোগ্যতা আছে স্বেচ্ছায় সজ্ঞানে তুমি অন্যায় করেছো দায়িত্ব অবহেলা করেছো বা অন্যায় করেছ তাহলে কেয়ামতের দিন এটা তোমার জাহান্নামের কারণ হবে লজ্জা এবং শরমের কারণ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আমিন আল আমিন মানে বিশ্বস্ত ইমান আনছে না কেউ তাকে প্রত্যাখ্যান করলেন তুমি ছাপিয়েছিলে যুদ্ধের মাঠে সেনাপতির কাছে জমা দেওয়নি সৈন্যরা সব যার যার বাড়িতে চলে গেছে এই দায়িত্ব আমি নিয়ে আমি বন্টন করব কার কাছে আমিও নিতে পারবো না আর এই মহাবিহার বিরুদ্ধে আপনারা কথা বলেন কেউ কেউ রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করেছে রাজতন্ত্র কায়েম করেছে এই করেছে সেই করেছে মোয়াবিয়াকে চিনেন আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের রচিত কাহিনী গালগপ্প এগলা দিয়ে একজন সাহাবি যিনি কাতিব ওয়াহি যিনি বিশ বছর গভর্নর যিনি আর বিশ বছরের খলিফাতুল মুসলিমিন তার ব্যাপারে কথা একটু মেপে বলতে হবে হিসাব কিতাব করে বলতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু হতে পারে যা আমার পছন্দ নাও হতে পারে প্রশাসনিক কিছু হতে পারে যা আপনার সাথে তার মিল নাও হতে পারে হয়তো বা কোথাও কোথাও সমস্যা হতেও পারে আলী রাজিয়াল্লাহু তাআলা তার সাথে অনেক কিছু হয়েছে কিন্তু দুইজন তো কাছাকাছি মাপের কাছাকাছি মানের আমি আর আপনাকে দিয়ে বিবেচনা করছেন কেন উনিও কুরাইশি ইনিও কুরাইশি উনিও বা ইনিও গভর্নর বিশ বছরের কাজেই বোধ মধ্যে কিছু সমস্যা হতে পারে দাবি দেওয়ার মধ্যে আগে পিছু হতে পারে সেটা আমি আর আপনার মধ্যে বিবেচনা করছেন দুইজনের পার্থক্য আমার আর আপনার মধ্যে আপনার আর আলীর মধ্যে যা রাজিয়াল্লাহু তাআলা নহ মুয়াবিয়া আলীর মধ্যে অত পার্থক্য না কোন মাফি বিবেচনা করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহ মাত্র 100 দিনার খলিফা হয়েও কবুল করলেন আল্লাহর ভয়ে আর তিনি নাকি মুসলিম বিশ্বের সম্পদ লুণ্ঠন করে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছিলেন ইমাম এবনে কাসির উল্লেখ করেছেন এ কাহিনী আমি না চলে গেলেন সাকসাকি নামে একজন বড় ফকে একজন বড় মুহাদ্দিস ছিলেন কেউ কেউ বলে তার কাছে যাও কোনো ফতোয়া দিতে পারে কিনা তিনি বুঝেই বললেন যে মোয়াবিয়ার কাছে আবার চলে যাও খালিফার কাছে গিয়ে বলো যে রাষ্ট্রীয় কোষাগার দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ যুদ্ধ পরিত্যক্ত সম্পদের পাঁচ ভাগের এক ভাগ যাবে রাষ্ট্রীয় কোষাগারে তারপরে কমান্ডার সৈন্যদের মধ্যে বিতরণ করবেন বাকি পাঁচ ভাগের চার ভাগ মোয়াবিয়া রাজে তাআলা গিয়ে বলো যে আপনার যে প্রাপ্য এটা তো আপনি গ্রহণ করবেন সেটা তো পাঁচ ভাগের এক ভাগ বিশ দিন বিশ দিনের আপনি গ্রহণ করুন সে যে বলছে খালিফাতুল মুসলিমিন সাকসাকি আমাকে এই বুদ্ধি দিয়েছে ফতোয়া দিয়েছে যে রাষ্ট্রের যে পাঁচ ভাগের এক ভাগ এটা তো আপনি গ্রহণ করতে বাধ্য এটা আপনাকে গ্রহণ করতে হবে বিশ আর তাকে দিয়ে দাও আর আশি আর যে থাকবে তুমি খালিফাতুল মুসলিমিনকে বলে দাও এটা আমি সৈন্যদের পক্ষ থেকে মিসকিনদের দান করে দেব তারা কিয়ামতের দিন পাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন চমৎকার তো তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম আমি খালিফা না হয়ে যদি সাকসাকের মতো আলেম হইতাম তাহলে সেটা আমার জন্য অনেক গর্ব ছিল আমি বুঝতে পারি নাই সে বুঝতে পেরেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 দিনার রেখে দিলেন 80 দিরহাম বাকি সৈন্যদের পক্ষ থেকে ও দান করে দিল এটা ইসলাম ওটা আমানতদারী কোন কমে রূপান্তরিত হয়েছেন আপনারা সারা দেশ কেটে একজন নির্বাচন কমিশনার পাওয়া যায় না কেউ কাউকে বিশ্বাস করে না কেউ বলেন এটা নির্বাচনী ওয়াদা কেউ বলেন এইটা এই কারণে হয়েছে ওটা ওই কারণে হয়েছে কি জাতি গঠিত করেছে ইসলাম আমাদের মধ্যে ঢুকেছে মুয়াবিয়া চুক্তি করেছেন খ্রিস্ট রোমদের সাথে এক মাসের মধ্যে কোনো যুদ্ধ হবে না এক মাসের মধ্যে কোনো যুদ্ধ হবে না চুক্তি হয়েছে রোমদের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 15 দিন আগেই সৈন্যবাহিনী চালিয়ে দিয়েছেন দামস্ক থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দিনদার পরহেজগার সাহাবী শুনলেন যে মুয়াবিয়া তার বাহিনী সহ রওনা হয়েছে সীমান্তের দিকে পিছনে এমন জোরে ঘোড়া ছুটিয়েছেন একেবারে তীব্র গতিতে গিয়ে কয়েকদিনের পথ আগে গিয়ে বলছে আল্লাহু আকবার ওয়াফা উল্লাহ কাদার আল্লাহু আকবার হে মুয়াবিয়া আপনি খলিফাতুল মুসলিমিন চুক্তি করেছেন খ্রিস্টানদের সাথে এক মাসের মধ্যে কোনো যুদ্ধ হবে না আগে আপনি সামরিক বাহিনী কেন রওনা করেছেন আপনি ওয়াদা ভঙ্গ করতে চলেছেন আমানতের খেয়ানতদারি করতে চলেছেন মুসলিম খলিফাতুল মুসলিমিনকে ধমক দিচ্ছে আল্লাহু আকবার ওয়াফা উল্লাহ গাদার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু দারদা তুমি তো হুজুর মানুষ দিনদার পরহেজগার মানুষ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তোমার নাই সেনাবাহিনী পরিচালনার অভিজ্ঞতা তোমার নাই শোনো ঘটনাটা কি হয়েছে আমি বলেছি তাদের সাথে এক মাসের মধ্যে যুদ্ধ করব না কিন্তু আমি সেনাবাহিনী সীমান্তে নেব না এই চুক্তি আমার লেখার মধ্যে নাই তুমি বুঝতে পারোনি আমি রাষ্ট্র চালাই আমি সেনাবাহিনী চালাই আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি সমান না তবে হ্যাঁ শরীয়ত অনুযায়ী তোমরা যা নির্দেশ দিবে যা দৃষ্টি আকর্ষণ করছে আমি মানবো কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আমি তাদের সাথে এক মাসের মধ্যে যুদ্ধ করিনি যুদ্ধের নিয়মই হলো আল্লাহ নই বলেছেন মান গুজিয়া ফি হি ফাকাদ গুজিয়া যদি কেউ অপেক্ষা করে আমার ঘরের মধ্যে আমার দেশে সৈন্য বাহিনী ঢোকার পরে আমি যুদ্ধ করব ওই বাহিনী পরাজিত হবেই তোমাকে সীমান্তেই রুখতে হবে আমি বাহিনী এক মাস পরে যদি রওনা করি আর ওরা যদি ঢুকে পরে আমি পরাজিত হব আমি যুদ্ধ করব না ঠিকই কিন্তু সীমান্তে আমি সেনা মোতায়েন করব এটা চুক্তির লঙ্ঘন নয় এটা আমার বুদ্ধিমত্তা তোমাকে মনে রাখতে বুঝতে হবে তো উপস্থিতি আমানত আমানত সাহ আমানত যখন উঠে যাবে কামতের অপেক্ষা করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরায়েলের একটি ঘটনা উল্লেখ করেছেন সোহেল বুখারী কেতাবুল কেফালায় রয়েছে কেফালা হাওয়ালা সেরাকা জেরা হাদিসের মধ্যে কোনটা নেই 97টি বিভাগ রয়েছে সোহেল বুখারীতে সেখানে কেফালাতের অধ্যায় যে জামিনের অধ্যায় যেটা হাইকোর্টে যেটা জামিন দেয় সব অধ্যায় সেরাকা কিভাবে বাণিজ্য করবেন কোম্পানি করবেন সেই বিধান হাওয়ালা যেটা রেমিটেন্স সে অধ্যায় হাদিসের ক্ষেত্রে কোনটা নেই আপনারা পড়েন না তাই আপনারা বুঝতে চান না কোরআন হাদিস একজন গিয়ে বলল ভাই আমাকে এক হাজার দিনার ঋণ দিতে হবে লোকটি বলছে তুমি সাক্ষী নিয়ে আসো লোকটি বলছে কাফা বিল্লাহি শাহিদা আল্লাহ সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট বলে সাদাক্তা সত্য কথাই বলেছ যে তাহলে একজন জামিন নিয়ে আসো তোমার পক্ষ থেকে জিম্মাদার হবে এই টাকার জন্য কফিল নিয়ে আসো বলে কাফা বিল্লাহি ওকিলা আল্লাহ কফিল হওয়ার জন্য উকিল হওয়ার জন্য যথেষ্ট আমার পক্ষ থেকে যে দায়িত্ব নেবেন বলে সাদাক্তা সত্য কথাই বলেছ তখন আর কি করবে বেচারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পয়সা ফেরত দেবে এই চুক্তির উপর ভিত্তি করে লোকটা এক হাজার দিনার দিয়ে দিল আর ইনি এক হাজার দিনার নিয়ে কোথাও তার কাজে চলে গেলেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে লোকটা কোনো নৌকা পাচ্ছে না যে তাড়াতাড়ি এসে পয়সাটা ঋণটা শোধ করবে কি করলো লোকটা লোকটা একটা কাঠ সংগ্রহ করলো কাঠের মধ্যে নাকারা ছিদ্র করলো ছিদ্র করে তার মধ্যে এক হাজার দিন আর ঢুকিয়ে দিয়ে একটা চিঠি তার মধ্যে লিখে দিয়ে তারপরে নদীর মধ্যে ভাসিয়ে দিলাম ওই লোকটি যে ঋণ দিয়েছিল সেই লোকটি নদীর তীরে গেছে আর চিঠি লেখার সময় আল্লাহর কাছে বলেছে আল্লাহ লোকটা সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম কাফা বিল্লাহ শাহিদা তুমি সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট তুমি কফিল জিম্মাদার জামিন হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ এখন তো আমি কোন নৌকা পাচ্ছি না তাড়াতাড়ি তার কাছে পয়সাটা পৌঁছানোর জন্য ভাটির দেশ থেকে পয়সাটা নিয়ে এসেছিলাম কাঠের মধ্যে এক হাজার দিনার একটা চিঠি চিঠির মধ্যে লিখে দিল বিশ্বাস করে তুমি টাকাটা দিয়েছিলে এই টাকাটা তুমি নিয়ে নিও লোকটা নদীর পারে এসেছে যে ঋণ দিয়েছিল দেখে একটা কাঠ ভেসে যায় চিন্তা করলে এটা নিয়ে খড়ি হবে রান্না করা যাবে এটাতে জাল দিয়ে কাঠটা উঠে রাখা যায় হাতাবান খড়ি বানানোর জন্য সে নিয়ে এসেছে কুঠার দিয়ে যে আঘাত করেছে দেখি আল্লাহ ভিতরে অনেক দিনার দেখা যাচ্ছে স্বর্ণ মুদ্রা তার সাথে একটা চিঠি চিঠি পড়ে দেখতেছে আমি তো অমক তোমার কাছ থেকে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জামিনদার মেনে এক হাজার দিনার নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি কোনো নৌকা পাচ্ছি না যানবাহন পাচ্ছি না আসার জন্য কাজেই সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছি যদি তুমি পাও তো আলহামদুলিল্লাহ এটা কেন জানেন শুধুমাত্র টাইম মতো পয়সাটা পৌঁছানোর জন্য পয়সা সে পেয়ে গেল ও আবার যখন নৌকা পেয়েছে সাথে সাথে নৌকা ছেড়ে দিয়েছে সাগরের মধ্যে সাগর দেব হিসেবে সে এসে সেই ঘাটে নাও ভিড়ে তারপর সেই বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পরে বলছে আপনি বিশ্বাস করে তো চিঠির কথা উল্লেখ করলেন না উনি দিনারের কথা উল্লেখ করলেন না সাগরে ভাসিয়ে দিয়েছিলাম দৃষ্টি আকর্ষণ করলেন না কেন এটা কিন্তু হতে পারে না শুধু মনের কষ্ট দূর করার জন্য আল্লাহর সাথে ওয়াদাটা যেন ঠিক থাকে এই জন্য আল্লাহর সব রাগান্বিত যেন না হন আল্লাহ যে এই জন্যই ভাসিয়ে দিয়েছে মালিক যে পাবে আশাও তার ছিল না এই জন্য জিজ্ঞাসা করেননি উনি যে পয়সাটা পেয়েছেন কিনা তাও তো কথা না বলছে এই ভাই তোমার কাছ থেকে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জামিন রেখে এক হাজার দিনার নিয়েছিলাম এই টাকাটা আপনি নিয়ে নেন লোকটা জিজ্ঞাসা করছে যে আপনি কি কিছু পাঠিয়েছিলেন আমার নামে লোকটা ওদিকে যাই না বলে আমি নৌকা পাচ্ছিলাম না কাজে দেরি হয়ে গেছে কিছু মনে করো না ভাই টাকাটা নিয়ে নাও শোনো তুমি যে সাগরের মধ্যে কাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছিলে দিনারগুলো সেটা আমি পেয়ে গেছি তোমার চিঠিও পেয়ে গেছি হুস তুমি তোমার এক হাজার দিনার নিয়ে বা এনসারেফ তো এ রাশেদান তুমি বাড়িতে ভালোই বলে বাড়িতে চলে যাও সোহেল বুখারি কেতাব আল কেফালার প্রথম হাদিসটি আপনারা পড়ে নেবেন সম্মাত ভাইও এগুলো আমার আজ আলে মুসাম্মা শুধু টাইম মতো পয়সাটা পৌঁছানোর জন্য কেন উনি তো নৌকায় রওনা দিয়েছেন এক মাস পনেরো দিন পরে পৌঁছাতে পারবেন সে বিশ্বাস তার আছে কিন্তু টাইম মতো যেন পায় টাইমটা মেনটেন করার জন্য তার এত ব্যগ্রতা আর আমরা তো খালি ঘুরাইতেই থাকি আমরা তো শুধু মানুষের আমানতের খেয়ানত করতেই থাকি কথা পেঁচাইতেই থাকি ঘোরাতে থাকে এটা কেমন কথা রাষ্ট্রীয় বৃহত্তর দায়িত্ব আমরা যখন পালন করি তখন আমানত একটা বিরাট ব্যাপার মোস্তাদিকে হাকিম একটি হাদিস এসেছে শেখ ইসলাম সেটাকে সমর্থন দিয়েছেন উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের বৃহত্তর দায়িত্বে থাকে সে যদি আসলাহ লোক পায় উৎকৃষ্ট লোক তার চেয়ে শিক্ষিত যোগ্যতা আমানতের লোক পায় স্বজন প্রীতির কারণেই হোক কিংবা ভালো পরীক্ষা নিরীক্ষার কারণেই হোক না করার কারণেই হোক যদি অধস্তন বা অযোগ্য মানে তুলনামূলকভাবে অযোগ্য লোক নিয়োগ দেয় ফাঁকা খান আল্লাহ রাসুল্লাহ আল্লাহ এবং রাসুলের সাথে সে খেয়ারত করল আমানত ভঙ্গ করল আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম সমাদে ভাই বোনেরা আল কোদাত সালাস সাই সুনান আবু দাউদ সুনানে আবু দাউদ কিতাবুল আকদিয়াতে হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন কাজী জজ হলো তিন প্রকার ওয়াহিদাতুন ফিল জান্নাহ এক প্রকার জান্নাতে যাবে এই দুই দলই যাবে জাহান্নামে এক দল হলো যে আইন জানে এবং সুষ্ঠু হয়ে প্রয়োগ করে অন্যায় বিচার করে না সে জান্নাতি আরেক দল হলো আইন জানে না বিচার প্রক্রিয়ায় জ্ঞান নেই অথচ সে বিচার করে সে জাহান্নামী আরেক দল হলো জানেও বুঝেও পারদর্শিতা আছে কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে ভুল করে স্বেচ্ছায় সজ্ঞানে অন্যায় করে ভুল না সেও জাহান্নামী সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ব্যাপার নবী সাল্লাল্লাহু আলি সাল্লাতামের যুগে দেখেন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাতামের দশ বছরের শাসনের যুগ খোলাফা রাশেনের তিরিশ বছরের শাসনের যুগ এই চল্লিশ বছরে চারটা ভুল কারণ দেখান তো চার মাস চার সপ্তাহ কোন বিচার ওয়েট করছে আপনার দেখান তো বলে যে হাত কাটা একেবারে জেনার জন্য এত বড় দণ্ড একেবারে মৃত্যুদণ্ড এই সেই নানান কিছু আমি বিনয়ের সাথে বলবো আল্লাহ নবীর থেকে আরো তিরিশ বছর যোগ করে চল্লিশ বছরের শাসন আমলে চল্লিশটা কেস দেখান চল্লিশটা মৃত্যুদণ্ডের কেস দেখান চল্লিশটা হাত কাটার কেস দেখান ছবিও চল্লিশটা পাবেন না চল্লিশ বছরে এটা শাসন এটা আইন এটা বিচার প্রক্রিয়া শুধু মানুষ মারা হাত কাটা জব করা খুন করা তারপরে গলায় দড়ি দেওয়া নো অপরাধী থাকবে না বিচার করবে কোথার থেকে অপরাধ না থাকলে বিচার হবে কোথার থেকে এমন একটা বিধি ব্যবস্থাপনা ইসলামের চতুর্দিকে আমানতের এমন প্রচার জাহান নামে যেতে হবে গুনাহ করলে এমন প্রচার ভালো কাজ করলে জান্নাত পাবে এমন প্রচারণা সমাজের সর্বত্র সাহাবিদের এমন আনাগোনা আল্লাহ নবী এবং তার খলিফাদের ন্যায়নিষ্ঠ আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে অপরাধী হয় না অপরাধী ঘটনার বিচার হবে কোথার থেকে দরকারই পড়ে না আর কেউ মিথ্যা কথা বলেই না সাহস করে বরং নিজেই যে অপরাধ স্বীকার করেছে আমি এই করি আল্লাহ নবী বাঁচাইতে চেষ্টা করেন তুমি বোধহয় ভুলে বলছো যে না করে এসেছে পেটে বাচ্চা তুমি কি ভুল করছো জোর করে কেউ তোমাকে জেনা করেছে এদ্রাউল হদুদ আবিশ্বভাত মৃত্যুদণ্ড এবং বড় বড় দণ্ড সামান্য সন্দেহ যদি উপস্থাপিত হয় তাহলে সেটাকে মাফ করে দাও এটা আল্লাহ নবীর কথা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো নয় সব মাফ করে দাও যতক্ষণ সব মাফ মৃত্যুদণ্ড তুলে দাও বিচারই চলবে না এটা হলো আহাম্মকি কথাবার্তা খুনিরা অত্যাচারীরা তারা ছাড়া পৃথিবীতে খুনের রাজত্ব অন্যায় অবিচারের রাজত্ব জুলুমের রাজত্ব কায়েম করবে আবার সব যদি শুধু যে কোনো পেঁচায় গোছায় গলায় দড়ির পালায় এবং হাত কাটার পালায় এবং জীবনের পর জীবন বছরের পর বছর জেলে পস্তে থাকে it is not also judicial system কোনোটাই না ইসলাম যেটা দিয়েছে সেটি সত্যিকারের সিস্টেম মানবতার সিস্টেম ন্যায়নীতির সিস্টেম সম্মানিত ভাই বোনেরা শেষ কথা আমানতদারী মুসলমানরা যেরকম অমুসলিমদের উপর খেয়ানত করবে না অমুসলিমরাও তেমন মুসলিমদের উপর খেয়ানত করবে না আমি বিনয়ের সাথে একটি কথা নিজ দায়িত্বে বলছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এ ভূখণ্ড আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ ছিলাম শতকরা নব্বই ভাগ মুসলমান ছিলাম বলে পেয়েছি না হলে আজকে কাশ্মীরের মতো মরতাম আজকে আরাকানের মতো মরতাম আমি বারবার বলেছি যে সব কাহিনী ইতিহাস সব বিস্তৃত বিবরিত রয়েছে ইংরেজ আমলেও আমাদের কোন কোর্টের সামনে কোনদিন মূর্তি স্থাপিত হয়নি কোনদিনও না কখনো না আর যদি হতো এই মূর্তি স্থাপনের কারণে আমাদের কোর্টে সব মামলা ওই মূর্তির ফজিলতে ডিসমিস হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে একটা কথা ছিল মূর্তি তো মূর্তি কাল্পনিক মূর্তি তাও দেশের কোনো মানুষের মূর্তি নয় সেই গ্রিক কোন দেবী সেটা এখানে সেট করা হয়েছে কারা সেট করছে তাও আমরা বুঝতে পারছি না পার্লামেন্টে পাশ হয়েছে তাও আমাদের জানা নাই মন্ত্রী পরিষদে পাশ হয়েছে তাও আমাদের জানা নাই মাননীয় প্রধান বিচারপতি বসিয়েছেন কিনা তাও আমাদের জানা নাই আল্লাহ আমি বিনয়ের সাথে গোয়েন্দা বাহিনীর সদস্য যদি থেকে থাকেন মেহরবানি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্যটা যথাযথভাবে পৌঁছিয়ে দেবেন এদেশে নব্বই ভাগ মুসলমান বাস করে তারা মূর্তির বিরোধী মূর্তি তাদের কাছে সেরেক মূর্তি যে বানায় কেয়ামতের দিন সবচেয়ে কঠিন আজাবের সামনে তাকে নিপেতিত হতে হবে মূর্তি যেখানে থাকে সেখান থেকে আল্লাহর রহমত উঠে যায় হাইকোর্টে থেকে আল্লাহর রহমত যদি উঠে যে আল্লাহর গজবের জায়গায় পরিণত হোক এটা শতকরা নব্বই ভাগ মুসলমান চায় না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যে দেশের মানুষ আপনারা গণতান্ত্রিক ভাবেই বলেন নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানরা যেটাকে ঘৃণা করে যেটা পছন্দ করে না যেটা প্রত্যাখ্যাত যার কোনো লাভ নেই সেটা কে সেট করলো ওখানে আমরা জানি না মেহরবানি করে সেটা ওখান থেকে নিজ দায়িত্ব আপনারা সরিয়ে দিয়ে এ দেশের মানুষকে তাদের দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা তাদের এই যে মানসিক যন্ত্রণা থেকে আপনারা উদ্ধার দিবেন আমরা আমরা অনুরোধ করছি শুধুমাত্র আমরা অনুরোধ করছি রাষ্ট্রীয়ভাবে বলবেন যে এটা হেফাজতের দাবি হেফাজত হেফাজত কিচ্ছু না এটা ইসলামের কথা এটা কোরআনের কথা এ দেশে তিন কোটি আহলে দেশেরও দাবি তারা ওই দেশের নাগরিক তারা কঠিনভাবে তো পন্থী এবং সেরেক বিদ্রোহী আমরা বলছি না যে আমার আমার কাটাকাটি করতে হবে তাদের দাবির সাথে আমরা একমত কিন্তু কর্মসূচি কি দিবেন আমরা জানি না কর্মসূচির মাধ্যমে যে কেউ ভাঙচুর করে এই দায় দায়িত্ব আমাদের না আমরা একজন আহলে হাদিসকেও বলবো না যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করুন আমরা বলবো দাবি নৈতিক দাবি সত্য দাবি কোরআনের এবং দাবি হাদিসের এবং আমরা সেখানে যাব দোয়া পড়তে পড়তে যে আল্লাহ কেসের থেকে উদ্ধার করো বিচারপতিরা দোয়া করতে করতে যাবেন যে আল্লাহ আমি যেন ন্যায় বিচার করতে পারি আমি যেন ভুল না করি ওখানেই জাতীয় ঈদগাহ পাশে মুসলমানদের ঈদগাহ রয়েছে সেখানে একটা মূর্তি সেট করা হয়েছে তাও কোন দেশে কে করেছে জানি না সম্মানিত ভাই বোনেরা সরকারের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলবো একটা ভুয়া কাজ একটা অন্যায় কাজ একটা বাজে কাজ একটা সেরেকি কাজ একটা গুনার কাজ বলবেন ভাস্কর্য জাস্টিসিয়ার মধ্যে কোথাকার কোন জাস্টিস এখন গোড়ার ডিম কোথার থেকে আনছেন কে চিনে তাকে এই ডর খাটছে ওই মূর্তিতে কি হবে মূর্তি বিচার করবে না মানুষের চোখ খোলা থাকলেই বিচার ঠিক মতো হয় না আর চোখ বন্ধ উনি বিচার ন্যায় ফয়সালা দেবে মূর্তি কি বুঝান কাকে কি বুঝাচ্ছেন মুসলাম হলো বাস্তব যুক্তিসঙ্গত একেবারে ন্যায়ত একেবারে একেবারে আইন কানুন একবার বাস্তব ধর্মী একটা বিধান সেখানে নব্বই জন মুসলমানকে ওই মুঠ খেয়ালি মূর্তির পিছনে চাপা হয়ে দেওয়া যায় না তাও সর্বোচ্চ যুক্তির জায়গায় আইন এবং বিচারের জায়গায় আরেকটি মাননীয় প্রধান বিচারপতির প্রতি সম্মান রেখেই বলছি সাংবিধানিক প্রশ্ন আমার কোনো কথা নেই যা হয়েছে হয়েছে কিন্তু শতকরা নব্বই ভাগ মুসলমানের কাছে বিরাট প্রশ্নবোধক চিহ্ন উত্থাপন করেছেন কোন মুসলমানকে যদি কোন হিন্দু কান্ট্রির বিচার প্রতি বানানো হয় নিশ্চয়ই তিনি হিন্দুদের অপমান করার জন্য সেই মন্দিরের সামনে একটা মসজিদ বানাবেন না মুসলমানের সে বিবেচনা আছে এই দেশে নব্বই ভাগ মুসলমানের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে সম্মান বোধ থাকতে হবে বিচারের নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু নৈতিকভাবে সততার দিক থেকে আপনি এখানে ফেল করেছেন নব্বই ভাগ মুসলমানের প্রতি শ্রদ্ধাবোধ আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন ভবিষ্যতে মুসলমানরা সিদ্ধান্ত নেবে কোন অমুসলিমকে কোন গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব দেওয়া যাবে কি না বিরাট ইন্টারোগেটিভ মার্ক আপনি ফেল করেছেন এইখানে আমরা আগে আপনার প্রধান বিচারপতিত্ব নিয়ে আমরা কথা কোনোদিন তুলি নাই কিন্তু আপনার সততা মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ সংখ্যাগরিষ্ঠ নাগরিক নব্বই ভাগ মানুষের প্রতি আপনার যা কর্তব্য ছিল সেখানে আপনি ট্রান্সেন্ডেড ফেলার টোটালি ফেল করেছেন আমি আশা করব যদি আপনি করে থাকেন নব্বই ভাগ মুসলমানের প্রতি সংখ্যাগরিষ্ঠ নাগরিকের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে নীরবে গোপনে সেই শরৎচন্দ্র বলেছেন যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম যেভাবে সেট করেছেন ওভাবেই তুলে নেবেন যাতে এই বিশাল প্রশ্নবোধক চিহ্ন আপনার পিছনে ঘুরঘুর করে চিগামত পর্যন্ত না বেড়ায় اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر